الشكر علينا ما دعا لله داع আরেকটা উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে হেল্পফুল ফুদুল আহ, খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা রসুল ইসলাম তখন ইয়াং আর রসুল ইসলামের ওই সময় জাবিদ আল ইয়েমেনি জাবিদ নামে একজন ব্যক্তি ছিলেন যিনি ব্যবসায়ী ইয়েমেনি ছিলেন তো মক্কার কুরাইশদের মধ্যে থেকে আল আস বিন ওয়াইল নামে একজন ব্যক্তি তাকে পরামর্শ দেয় যে তুমি তোমার মালপত্রগুলি আমাকে দাও আমি মক্কায় এসে এগুলি বিক্রি করে তোমাকে বসে দিয়ে দিব তো তার ভরসায় জাবিদ ইয়েমেন থেকে মালপত্র নিয়ে মক্কায় আসে মক্কায় এসে এই আল আস সে করে কি মালগুলিকে বিক্রি করে টাকাগুলিকে মেলে দেয় এবং বলে অনেস্টলি বলে যে দেখো ভাই আমি তোমাকে তোমার পয়সা দিব না তার কারণ সে ভাবে যে আমি এর পয়সা দিব না এ তো ভিনদেশি মানুষ এখানে কি করবে তো চলে যেতে বাধ্য হবে তো চলে যাও আমি তোমার পয়সা দিব না কিন্তু জাবেদ চলে যায় না সে মক্কার একটা গুরুত্বপূর্ণ জায়গায় পাবলিক প্লেস থাকে না কিছু তো ওই জায়গায় গিয়ে কুরাইশদের উল্লেখ করে বলতেছিলেন যে ও কুরাইশ আমি তোমাদের এলাকায় মেহমান আমার মাল তোমাদের লোকেরা ছিনিয়ে নিছে আমার প্রতি অবিচার করছে তোমরা কি এই ধরনের অবিচারকে সহ্য করবা তোমরা কি এইরকম জাতি যারা অবিচারকে সহ্য করো তোমরা কি এইরকম জাতি যারা তাদের প্রতিবেশী এবং মেহমানদের উপর জুলুম হলে এটা সহ্য করো এরকম টাইপের কিছু ইমোশনাল কথা বলা শুরু করলেন তো সেইখানে কুরাইশদের যে বিভিন্ন উপগোত্রীয় গোত্রীয় লোক ছিলেন তাদের মধ্যে এটা বেশ অনুভূতি তৈরি হয় এবং তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে এটা একটা সমাধান দরকার কারণ এরকম ঘটনা প্রায়ই ঘটতেছে তো সেই জন্য তারা আবদুল্লা বিন জাদানের ঘরে আবদুল্লা বিন জাদান নামে আরব ওই গোত্র একটা কুরাইশ গোত্র একজন ব্যক্তি ছিলেন যিনি আসলে এইসব সোশ্যাল ওয়ার্কের ব্যাপারে বিখ্যাত ছিলেন ভালো ভালো কাজের ব্যাপারে খুব বড় উদ্যোগ নিতেন এই জন্য এবং মুরব্বী ছিলেন এই জন্য তার সম্মানে তার বাসায় এটা ইয়া ডাকেন সভা ডাকেন এবং এই সভাতে সিদ্ধান্ত হয় যে এরপর থেকে আমরা এইরকম কোনো কিছু হইলে সবাই মিলে এটার পক্ষে যে মজলুমের পক্ষে থাকবো এবং যে জুলুম করছে তার বিরুদ্ধে চলে যাব তো রসুসলাম বলেন যে আমি আমার চাচার সাথে সেই মজলিসে উপস্থিত হই এবং আমি সেই মজলিসের একজন সাক্ষ্য ছিলাম তো এই সাক্ষ্য বলতে ওই মজলিসে হাজির ছিলেন এটাও হতে পারে এমনকি ওই মজলিসে যে সিগনেচার হয়তো হয়েছে সেই সাক্ষ্য হইতে পারে আল্লাহ তালা ভালো জানেন তো তিনি বলেন যে এটা এত ভালো মজলিস ছিল যে এখন আমার উপরে ইসলাম আসার পরে ইসলামের ওহি দায়িত্ব আসার পরে অর্থাৎ উনি নবী হওয়ার পরে এখনও যদি আমার সামনে এইরকম পরিস্থিতি আসে আমি এটাকে গ্রহণ করব এইরকম অফার যদি আমার সামনে আসে এইরকম ট্রিটি ব্যাক্ট এগুলির ব্যাপারে যদি কোনো সম্ভাবনা আসে আমি এটাকে গ্রহণ করব। এবং এটা থেকে কোনো রকম ছাড় ইয়া করবো না পরিমার্জন পরিবর্তন করব না সোহানাল্লাহ মুসলিম যে কোনো মুসলিম তার সামনে যে কোনো ভালো কাজ হবে সেটাকে সে গ্রহণ করবে চাই সেই ভালো কাজ সে ভালো উদ্যোগ অমুসলিম দ্বারা হোক আর যাই হোক আবদুল্লা আবদুল্লাহ বিন জাদান থেকে শুরু করে ওইখানে যারা এই কাজটা করেছেন তারা ছিল সবাই অমুসলিম কিন্তু অমুসলিম হওয়া সত্ত্বেও যদি কোনো ভালো উদ্যোগ সমাজের জন্য ভালো কাজ যে কেউ উদ্যোগ নেয় সে উদ্যোগের সাথে মুসলমানরা সব সময় ইয়ে থাকবে জড়িত থাকবে এবং এটাতে ভূমিকা রাখবে এইটা মুসলমানের একটা মুসলিমদের একটা নৈতিক আচরণ একটা কি বলে বুনিয়াদি আচরণ একই সঙ্গে মুসলিমদের সামনে কোনো অন্যায় হবে আর এটা মুসলিমরা সহজভাবে গ্রহণ করবে এটা হতে পারে না এই ব্যাপারে রসুসলাম যেমন স্বীকৃতি দিলেন যে রসুসলাম হেলফুল ফজলের মতো এরকম কোনো পরবর্তী ঘটনা ঘটলেও সেটাকে সমর্থন করতেন একইভাবে আমরা পরবর্তী সাহাবিদের মধ্যেও দেখছি সাহাবিদের মধ্যে হোসাইন বিন আলী রাদি আল্লাহ তালুর সাথে হোসেন বিন আলী আলী বিন আব্দুল মুতালিব রাদি আল্লাহ আনহুর আলী বিন আবু তালিব রাজি আনহুর সন্তান হোসেন রাজি আনহু তার সাথে মদিনার governor Walid bin Utba bin Abu Sufyan Abu সুফিয়ানের নাতি ওয়ালিদ ছিল তো সে ছিল বদিরার গভর্নর তো সে হোসেন রাজিউতালানুর কিছু জমি ছিল যেগুলিকে অন্যায়ভাবে দখল করে দখল করে সে তার ক্ষমতাকে অপব্যবহার করে ওইটাকে দখল করার চেষ্টা করে তো হোসেন রাজিউতালানু তিনি ওয়ালিদের দরবারে যান গিয়ে বলেন যে দেখো ভাই হয় তুমি আমার জমিকে আমাকে ফেরত দিবে অন্যায়ভাবে যেটা দখল করে রাখছো এটা তুমি হয় ফেরত দিবে আর নাহলে আমি হেল্পফুল ফুদুলের ডাক দিব আমি হেল্পফুল ফুদুলের ডাক দিব তো সেই সময় ওতবার পক্ষে কাজ করতেছিল ওতবার পক্ষে ছিল ওতবার যেহেতু গভর্নর আর সাহাবিরা তো ওই ওই অঞ্চলে যা যেসব সাহাবিরা ছিলেন তারা ওই গভর্নরকে অ্যাসিস্ট করতেন সহায়তা করতেন সেই হিসাবে আবদুল্লাহ ইবনে জুবাই রাজিয়ালু সেই গভর্নরের সাপোর্টে ছিলেন কিন্তু তিনি বলেন যে যখন আমি হোসেন রাজিউতালাহুর প্রতি যে অন্যায় হইতেছিল এটা দেখলাম এবং হোসেন রাজিউতালাহ যখন বললেন যে আমি হেলফুল ফুদুলকে ডাক হেলফুল ফুদুলে ডাক দিব অর্থাৎ রসুল ইসলাম থেকে শুরু করে সেই জামানার সবাই যেভাবে অন্যায়ের বিরুদ্ধে সবাই ভলেন্টিয়ারলি এক হয়েছে এটা ঠিক মানে গভর্নমেন্টের কোনো অ্যাক্টিভিটি না কারণ গভর্নমেন্ট তো আছেই এবং ইসলামিক গভর্নমেন্ট ওইটা ওয়ালিদ ইসলামিক গভর্নমেন্টের হেড ছিল তো এই সেই ওয়ালিদ ইসলামিক গভর্নমেন্টের হেড ছিল ওই অঞ্চলের হেড গভর্নর তার বিরুদ্ধে চলে যাওয়ার জন্য এটা ভলেন্টিয়ারলি অন্য মানুষদেরকে জড়ো করা এবং নৈতিকভাবে অন্যায় হলে সেই অন্যায়ের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করা তো আবদুল্লাহ ইবিন জুবাইর রাজিতলন বলেন যে আল্লাহ কসম যদি ওয়ালিদ এবং এটার মধ্যে মীমাংসা না হয় ওয়ালিদের এই ইস্যুটার ব্যাপারে মীমাংসা না হয় তাহলে আমি তলোয়ার বের করে নিব এবং হেল্পফুল ফুদুলের ডাকে অংশ ইয়া করব সাড়া দিব এবং সঙ্গে সঙ্গে যতক্ষণ পর্যন্ত এটা সমাধান না হয় ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে থাকবো চাই এটার জন্য আমার জীবন গেলেও প্রস্তুত আছি আবদুল্লাহ ইবনে জুবাইর রাজতালানু যখন এই কথা বললেন সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে মাসুয়ার বিন মাকরামা থেকে শুরু করে আব্দুর রহমান বিন ওসমান থেকে শুরু করে আরও অনেক প্রখ্যাত ব্যক্তি ছিলেন যারা একসাথে দলবদ্ধ হয়ে যান এবং হেলফুল ফুদুলের এই ডাকে সাড়া দেন তখন অতবা চিন্তা করে ওয়ালিদ চিন্তা করে যে সিচুয়েশন আসলে ঘটনা আসলে আমার হাতের বাইরে চলে যাচ্ছে তখন তিনি হোসেন রাজিউদ্দালানোর পক্ষে তার পক্ষে তার ফয়সালা দেন আর হেল্পফুল ফুদুলের ঘটনা যেই ব্যক্তির কারণে হয়েছিল ওই জাবিদ মক্কার মধ্যে যে ব্যক্তি ডাকের কারণে হেল্পফুল ফুদুল হয় তো সেই হেল্পফুল ফুদুল সেই জাবিদের স্বার্থ রক্ষা করে এবং তাকে তার মাল জড়ো করে দেয় ব্যবস্থা করে দেয় তো আলহামদুলিল্লাহ যে মুসলিমরা মুসলিমদের সামনে কোনো অন্যায় হলে এইটাকে কখনো সহজভাবে গ্রহণ করবে না হয় সে এটাকে হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করবে চাই সে হাত দিয়ে ঠেকাতে না পারলে জবান দিয়ে বলার ফেরার চেষ্টা করবে জবান দিয়েও যদি সে ফেরানোর তাকাত না রাখে শক্তি না রাখে তবে সে অন্তর থেকে এটাকে অবশ্যই ঘৃণা করবে এবং প্রতিহত করার চেষ্টা করবে এইটা মুসলমানদের একটা মুসলিমদের একটা বুনিয়াদি সিফাত চাই সেটা যদি মুসলিম গভর্নমেন্টের বিরুদ্ধেও হয় হ্যাঁ গভর্নমেন্টের বিরুদ্ধে বিদ্রোহ করার ব্যাপারে অনেক ফেকি মশালা আছে এগুলি অত ওলামাকেরাম ওলামাকেরামদের থেকে সিদ্ধান্তটা নিতে হবে কিন্তু তার অন্যায় কাজকে সমর্থন করা এটা কখনোই গ্রহণযোগ্য না চাই সে মুসলিম গভর্নরই হোক আর মুসলিম প্রেসিডেন্ট হোক আর মুসলিম বাদশাহী হোক অন্যায় কাজকে সমর্থন করা কখনোই গ্রহণযোগ্য না আল্লাহ তালা আমাদেরকে সঠিক সাহস এবং সঠিক কথা বলার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ এগুলি ছিল রসুসলামের জীবনে নবৌত পাওয়ার আগের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা রসুসলামের সর্বপ্রথম পেশা ছিল মেষপালক মেষ পালন ছিল রসুলামের জীবনের সর্বপ্রথম পেশা রসুলাম বলেন যে আল্লাহ কোনো নবী পাঠাননি আল্লাহ তালা এমন কোনো নবী পাঠাননি যাদেরকে আল্লাহ তালা মেষ চালক হিসাবে ব্যবহার করেননি সোহানুল্লাহ নবীদের মধ্যে এমন কোনো নবী পাওয়া যাবে না যাদেরকে দিয়ে আল্লাহ তালা মেষ পালন করেননি মেষ অর্থাৎ এইটা ঠিক রাখাল শব্দটা না এইটা রয়াল গানাম গনাম শব্দের অর্থ কি গনাম শব্দের অর্থ হচ্ছে ভেড়া বকরি ছাগল এই টাইপের যে মিডিয়াম সাইজ প্রাণী এগুলিকে গনাম বলে ঠিক স্টিডস ঘোড়া তারপরে উট গরু এই স্তরের না আবার মুরগি ছাগল মানে মুরগি হাঁস এই টাইপের প্রাণীও না গনাম হচ্ছে গিয়ে ছাগলকেও গনাম বলা হয় ভেড়া বকরি এগুলিকে ভেড়া মেষ এগুলিকেও গনাম বলা হয় তো রসুলাম থেকে শুরু করে সমস্ত নবীদেরকে আল্লাহ তালা মেষ পালন করছেন শুধু রাখাল না কিন্তু স্পেসিফিক্যালি রসুলাম থেকে শুরু করে বাকি সবাইকে এই ধরনের প্রাণীদেরকে লালন পালন করেছেন এটা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি ওলামা আমার ব্যাখ্যা থেকে আমরা যতটুকু জেনেছি তার মধ্যে থেকে দুই একটা পয়েন্ট আমরা উল্লেখ করতে পারি এখানে একটা হচ্ছে কেন আল্লাহ তালা মেষপালক হিসাবে গ্রহণ করেছেন তার মধ্যে একটা কারণ হচ্ছে দায়িত্বশীলতা মেষ পালনের মাধ্যমে মানুষের মধ্যে দায়িত্বশীলতা বাড়ে উদাহরণ হিসেবে বলা যায় যে কোনো ব্যক্তি সে তিনটা চারটা পাঁচটা দশটা বা পঞ্চাশটা ছাগল মাঠে নিয়ে গেছে এবং এই ছাগলগুলিকে তার মালিকের কাছে পরের দিন এসে বা যে কোনো যে সময় ফেরত দিতে হয় সেই ফেরত দেওয়ার সময় এগুলি আবার গুনে গুনে গুনে গুনে ফেরত দিতে হবে এই কথা বলা যাবে না যে ওই ছাগলটা ছিল না ওই ছাগলটার বেশি দুষ্টামি করে এই জন্য ওইটাকে নিয়ে আসি নাই বা ওইটা আমার কথা শুনে না ওইটা এদিকে চলে গেছে ওইদিকে চলে গেছে এই জন্য ওকে ভেড়া বকরি বকরিকে নেকড়ে খেয়ে ফেলছে এইরকম কোনো বাহানা দেওয়া যাবে না তুমি দশটা নিয়ে গেছো তুমি দশটা ফেরত দিয়ে যাবা তুমি একশোটা নিয়ে গেছো তুমি একশোটা ফেরত দিয়ে যাবা ভেড়া বা বকরির ব্যাপারে কোনো দোষ দেওয়া যাবে না মানে এইটা কোনো বিষয় না যে ও কেমন দুষ্ট ছিল এইটাতে কিছু আসা যায় না যে ও তোমার কথা শুনি নাই তোমার উপর দায়িত্ব ছিল এই ভেড়াগুলিকে নিয়ে যাওয়ার তোমার উপরে দায়িত্ব এই ভেড়াগুলিকে ফেরত দিয়ে যাওয়া তো এইটা জবাবদিহিতা পুরা উম্মার ব্যাপারে রসুল ইসলামকে জবাবদিহি করতে হবে এবং সমস্ত নবীদেরকে তাদের উম্মার ব্যাপারে জবাবদিহি করতে হবে এই জন্য নবীরা আল্লাহ তালার কাছে এই জবাবদিহিতার ব্যাপারে প্রচণ্ডভাবে ভীত ছিলেন এই জন্য আল্লাহ তালা তাদেরকে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করছেন যে সে যে পশু পশুগুলি নিয়ে যেতেছে এগুলির ব্যাপারে কেয়ারফুল হওয়া যত্নশীল হওয়া এবং এগুলির ব্যাপারে জবাবদিহিতা তার মাথায় থাকা তো এটাতে জবাবদিহিতা জবাবদিহিতার একটা ট্রেনিং হয়ে যায় আর রসুসলাম বলেছেন বুখারি মুসলিমের একটা হাদিস যে কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন অ্যান্ড রাইয়াতি যে তোমরা সবাই রাখাল তোমরা সবাই রাখাল এবং তোমাদের এই যা এই গানামের ব্যাপারে তোমরা যেগুলি রাখাল সেগুলির ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে অর্থাৎ একজন স্বামী সে রাখাল তাকে জিজ্ঞাসা করা হবে তার পালের মধ্যে কে আছে তার সন্তান আছে তার স্ত্রী আছে তার পরিবার পরিজনের যা বাকিরা যারা আছে সবগুলির ব্যাপারে সে দায়িত্বশীল সে দায়িত্বশীল তোমরা সবাই দায়িত্বশীল তোমাদের দায়িত্বের ব্যাপারে দায়িত্ব যার যে সমস্ত সাবজেক্টের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে একইভাবে একজন অফিসের হেড পুরো অফিসের উপরে দায়িত্বশীল তার এই অফিসের সব কিছুর ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে একজন রাষ্ট্রপতি পুরো রাষ্ট্রের ব্যাপারে দায়িত্বশীল তার এই দায়িত্বের ব্যাপারে পুরা জাতির ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে একজন স্ত্রী একজন স্ত্রী ঘরের ব্যাপারে দায়িত্বশীল বা সে যে যতটুকু এরিয়ার মধ্যে বিচরণ করে অতটুকুর ব্যাপারে সে দায়িত্বশীল এই দায়িত্বের ব্যাপারে আল্লাহ তালা তাকে জিজ্ঞাসা করবেন অতএব এই দায়িত্বশীল হিসাবে সবচেয়ে বড় দায়িত্বশীল হচ্ছে নবী তার উম্মার ব্যাপারে এবং উম্মার বাকিরা তাদের ছোট ছোট ব্যাপারে দায়িত্বশীল এই জন্য রসুল ইসলামকে আল্লাহ তালা এবং সমস্ত নবী আল ইসলামকে আল্লাহ তালা দায়িত্বশীলতা শেখানোর জন্য রাখালের দায়িত্ব দান করেছেন এবং এই এই কাজে নিয়োজিত করেছেন আরেকটা শিক্ষা হচ্ছে গিয়ে সবর ওলামাকরাম বলেন যে একজন রাখালকে অনেক বেশি সাবের হতে হয় এবং আম্বিয়া কেরাম ছিলেন সবচেয়ে বেশি সবরকারী যদি মুসার আসলামের কথা চিন্তা করি যে বনি ইসরায়েল মুসার আসলামের সাথে যে আচরণ করেছে কোরআনের যে বর্ণনাগুলি আমরা পাই এবং রসুলামের হাদিসে যে বর্ণনাগুলি পাই এগুলি শুনলে আসলে অসহনীয় কি করে মুসার আসলাম এগুলি সহ্য করে গেছেন এইটা আসলে একটা মানবীয় যোগ্যতার অনেক বাইরের জিনিস যেটা মুসার আসলাম সহ্য করেছেন এটা সবার পক্ষে সহ্য করা সম্ভবই না এত বেশি মুসার আসলামের মাধ্যমে মৌজেজান প্রকাশ পেয়েছে যে দরিয়াকে পার করে নিয়ে আসছে মুসার আসলাম সবাইকে নিয়ে দরিয়া পার হওয়ার পরে কিছুদিন পরে ওরা বা কিছুক্ষণ পরে তারা আবার গরু পূজা বাছুর পূজা শুরু করে দিয়েছে অথচ আল্লাহ তালার কুদরত মাত্রই তারা দেখলো এবং বারবার তারা এইরকম আচরণ করতেছিল যেগুলি আসলে মুসা আল্লাহ আসলামের পক্ষে বরদাস্ত করা কখনোই সম্ভব হতো না যদি না মুসা আল্লাহ আসলামকে দিয়ে আল্লাহ তালা মেষ পালন করিয়ে আগে করিয়ে নিতেন মুসা আল্লাহ আসলাম কত সময় মেষ পালন করেছে মুসা ইসলাম দীর্ঘ সময় মেষ পালন করেছে কোরআনে বর্ণনা করা হয়েছে যে শোয়েব আলাহ ইসলামের মেয়েকে যখন মুসা আল ইসলাম বিয়ের সময় হয় শোয়েব আলাহ ইসলাম তাকে প্রস্তাব দেন যে তুমি যদি আমার মেয়েকে বিয়ে করতে চাও তবে তোমাকে আট বছর আমার রাখাল হিসেবে থাকতে হবে আমার যে পশুগুলি আছে এগুলিকে আট বছর লালন পালন করতে হবে আর যদি তুমি আরও দুই বছর বাড়তি করো সেটাও ঠিক আছে সেটা সেটাও তুমি করতে পারো তো কোরআনে বলা হয়েছে আট বছর এবং বাড়তি দুই বছর কিন্তু ঠিক এইটা উল্লেখ করা হয়নি যে মুসার আসলাম ঠিক কতদিন মেষপালকের দায়িত্বটা পালন করেছেন তো রসুল ইসলাম এ ব্যাপারে আগ্রহী ছিলেন জানার ব্যাপারে তো তিনি জিব্রাইল আসলামকে জিজ্ঞেস করলেন যে মুসা আসলাম আসলে কয়দিনের জন্য রাখাল হিসেবে দায়িত্ব দায়িত্ব পালন করেছেন তো জিবরাল আসলাম বলেছেন যে তিনি সর্বোত্তমটা পালন করেছেন অর্থাৎ দশ বছর তো একজন ব্যক্তি যিনি দশ বছর মেষ পালনের দায়িত্ব পালন করেন এবং মজার ব্যাপার হচ্ছে তিনি মেষ পালনের দায়িত্ব পালন করেছেন কিন্তু তার আগে তার প্রফেশন কী ছিল মুসার আসলামের মুসার আসলাম ছিলেন ফেরাউনের পরিবারের অংশ ফেরাউনের পরিবারে লালিত পালিত অর্থাৎ রয়্যাল ফ্যামিলির এবং ফেরাউন ছিল কত ক্ষমতাশালী এইটা আমরা কিছু হিস্ট্রি পড়লেই জানতে পারবো আমি নিশ্চিত যে আমরা যারা আমাদের এই পরিবেশে বড় হয়েছি তারা কেউই ফেরাউনের মতো রাজকীয় এবং প্রভাবশালী পরিবার থেকে আসেনি কিন্তু আমাদের জন্য রাখালের দায়িত্ব পালন করাটা অনেক অনেক অনেক বেশি কঠিন আর মুসা আল্লাহ ইসলামের জন্য এটা কতটা কঠিন ছিল কিন্তু তিনি এই কঠিন দায়িত্বটা দশ বছর থেকে ধৈর্যের সাথে সহ্যের সাথে পালন করেন যার ফলে আল্লাহ তালা তাকে এই ধরনের যোগ্যতা দান করেছেন যে তার উম্মার বনি ইসরায়েলের চরম অবদ্ধতাতেও তিনি সবর এখতিয়ার করেছেন এবং আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করতে পেরেছেন তো এইটা একটা যোগ্যতা যেটা আল্লাহ তালা মেষ পালনের মাধ্যমে তাকে দান করেছেন আরেকটা উদাহরণ হচ্ছে নু আল ইসলামের ঘটনা নু আল ইসলাম দীর্ঘ নয়শো পঞ্চাশ বছর একই গোত্রকে তার এক তার গোত্রকে দীর্ঘ নয়শো পঞ্চাশ বছর টানা দাওয়াত দিয়েছেন এবং দাওয়াত দিতেই থেকেছেন দিতেই থেকেছেন তারা কেউ কানে আঙ্গুল দিয়ে নু আল ইসলাম থেকে দূরে সরেছেন কেউ মাথায় ঘোমটা দিয়ে দূরে সরে গেছেন কাপড় চাদর দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করেছেন অ্যাভয়েড করার চেষ্টা করেছেন আমরা দাওয়াত দিতে যাই না দাওয়াত দিতে গেলে কাউকে দাওয়াত দিতে গেলে খুব বিরক্ত হয় মানুষ নামাজের কথা বারবার নামাজের কথা বলতেছেন বারবার এটা বলতেছেন সেটা বলতেছেন বিরক্ত হয় মানুষ অ্যাভয়েড করার চেষ্টা করে তো নু আল ইসলামকে মানুষ অ্যাভয়েড করার চেষ্টা করছেন কানে আঙ্গুল দিয়েছেন মাথায় কাপড় দিয়ে ঢাকার চেষ্টা করছেন নু আল ইসলাম ধারাবাহিকভাবে কন্টিনিউয়াসলি দাওয়াত দিয়ে গেছেন দাওয়াত দিয়ে গেছেন এবং নুয়ার ইসলাম বলছে রব্বে ইন্নি দাওয়াত মানে হারা ওসরান জাহারা আমি আমার কমকে আল্লাহ রাতেও দাওয়াত দিয়েছি দিনেও দাওয়াত দিয়েছি প্রকাশ্যে দাওয়াত দিয়েছি গোপনে দাওয়াত দিয়েছি আমি দাওয়াত দিতেই থেকেছি দিতেই থেকেছি নয় শত পঞ্চাশ বছর চিন্তা করা যায় নয়শো পঞ্চাশ বছর আমরা নব্বই বছর দাওয়াত দেওয়াটাও আমাদের জন্য এই আমরা চিন্তাই করতে পারি না নব্বই বছর তো একজন ব্যক্তি নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দিয়েছেন এইটার জন্য যে সবর দরকার এই সবর আল্লাহ তালা এই মেষ পালনের মাধ্যমে তাকে দান করেছেন আরেকটা কারণ হচ্ছে নিরাপত্তা বিধান করা নবীরা তাদের উম্মার ব্যাপারে অনেক বেশি রক্ষণশীল সচেতন যত্নশীল যত্নশীল ছিলেন যে কোনো রাখাল তার পালের ব্যাপারে তার যে মেষপাল মেষপালের ব্যাপারে যথেষ্ট যত্নশীল হয় এবং অনেক উপর থেকে দেখে অনেক কেয়ারফুলি দেখে যে কোথাও থেকে কোনো বিপদ সামনে আসে কি না এইটার ব্যাপারে সবসময় সচেতন থাকেন এবং ভেড়া বকরিগুলি খুব অসচেতন থাকলেও সেই রাখালকে সবসময় সচেতন থাকতে হয় রসুসলামের একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে একবার মদিনায় রাতের বেলা দূর থেকে শোরগোল শোনা যাচ্ছিল কোনো একটা শোরগোল শোনা যাচ্ছিল তো সাহাবিরা বিশেষ করে গ্রামের মানুষরা এই ব্যাপারে খুব সচেতন হয় কোথাও একটু কুকুর ডাক দিলে কান সজাগ করে ফেলে কুকুর ডাকতেছে কোথায় কি হচ্ছে তো গ্রামের মানুষ তোরা মদিনার মানুষ ছিলেন এনারা সবাই প্রস্তুতি নিয়ে লাঠি সোটা নিয়ে বা তলোয়া টলোয়া নিয়ে বাইরে আসলেন দৌড়ে দৌড়ে এসে মদিনার যখন বাইরের দিকে আসতেছেন দেখলেন যে রসুল ইসলাম ব্যাক করতেছেন অর্থাৎ রসুল ইসলাম তাদের অনেক আগেই বেরিয়ে গেছেন এবং সব কিছুকে ইনভেস্টিগেট করে আবার ব্যাক করতেছেন তারাও প্রবলেম নেই কোনো সমস্যা নেই কোনো অসুবিধা নেই নিশ্চিত থাকো বলে তিনি নিশ্চিত করলেন অর্থাৎ তার কমিউনিটির ব্যাপারে রসুল ইসলাম সাহাবিরা ফাস্ট হওয়া সত্ত্বেও সাহাবিরা অনেক স্মার্ট থাকা সত্ত্বেও রসুল ইসলামকে দেখলেন যে তার অনেক আগেই রসুল ইসলাম এই জিনিসগুলোকে ইনভেস্টিগেট করে আবার ফিরে আসছেন তো ইসলাম ছিলেন এবং সমস্ত নবী ইসলামরাই তাদের উম্মার ব্যাপারে তাদের কমিউনিটির ব্যাপারে যত্নশীল ছিলেন কোনো রকম থ্রেট সামনে আসলে কোনো রকম অ্যালার্ম হইলে তারাই সবসময় আগে চলে আসতেন এবং আগে কেয়ার ইয়ে করতেন টেক কেয়ার করতেন জিনিসটাকে তো এই জিনিস এইটার তৈরি হয় হচ্ছে গিয়ে কেয়ার থেকে আর মেষ পালনের মাধ্যমে মেষের ব্যাপারে তার সাবজেক্টের ব্যাপারে মানুষের অনেক বেশি কেয়ার তৈরি হয় এবং ইসলাম আমাদের ব্যাপারে শুধু সেই সময়কার ইমিডিয়েট থ্রেড যেগুলি আছে একদম সম্মুখ যে থ্রেডগুলি আছে এগুলি না পরবর্তীতে আমাদের যেই ধরনের সম্ভাবনা থাকতে পারে বিপদের সম্ভাবনা থাকতে পারে এই ব্যাপারেও সতর্ক করেছেন আমাদেরকে রসুলাম দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন আমাদেরকে পরবর্তী ফেতনাগুলির ব্যাপারে সতর্ক করেছেন এবং রসুলাম বলেছেন যে এমন কোনো নবী নেই যারা আমার মতো করে তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন যদি আমার জামানায় দাজ্জাল চলে আসে আমি নিজে তাকে দেখে নিব সামলে নিব আর যদি আমার পরে তো তোমাদের ব্যাপারে তোমাদের সামনে দাজ্জাল আসে তবে সেই ব্যাপারে আমি তোমাদেরকে সতর্ক করে গেলাম তো নবীরা এই কেয়ার কেয়ারফুল হইতে হবে এবং এই কেয়ারফুল হওয়ার জন্য উম্মার জন্য যে দরদি হওয়া এবং তাদের ব্যাপারে যে যত্নশীল হওয়া রক্ষণশীল হওয়া এই জন্য আল্লাহ তালা তাদেরকেও মেষপালক হিসাবে একটা ট্রেনিং দিয়েছেন আরেকটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে দূরদর্শিতা একজন মেষপালক তার লং সাইট হয় যারা লেন্স নিয়ে কাজ করেন তারা জানি যে ওয়াইড লেন্স টেলি লেন্স লম্বা লেন্স ফোকাল লেন্থ যেটার বেশি সেটা অনেক দূর পর্যন্ত দেখতে পারে ফোকাল লেন্থ যত কম তত ওয়াইড দেখতে পারে কিন্তু তার দৃষ্টিসীমা দূরত্বটা কমে কমে যায় তো একটা মেষ বা একটা ছাগল ডিসঅ্যাডভান্টেজটা কোথায় তার তার হচ্ছে এরা হচ্ছে এক তোলে ওয়াইড লেন্স বা এদের খুবই ক্ষীণ দৃশ্য দৃষ্টি অনেক দূর পর্যন্ত তারা দেখতে পারে না আরেকটা হলো অ্যাঙ্গেল অফ ভিউ তারা অনেক নিচে থেকে দেখে অর্থাৎ মাটি থেকে মাত্র দুই ফিট উপরে তার চোখ থাকে সেন্সরগুলি হচ্ছে মাটি থেকে দুই ফিট উপরে তো মাটি থেকে দুই ফিট উপরে আর কতটুকু ডিস্টেন্স সে দেখতে পারে এইটা আমরা তাদের চোখের লেন্স দেখলে বুঝতে পারি যে আসলে কতটুকু দেখতে পারে আর মানুষ সাধারণভাবে তার চেয়ে হাইট অনেক বেশি এবং মানুষের চোখ হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ফিফটি এম এম পঞ্চাশ এম এম মিলিমিটার লেন্স আল্লাহ তালা চোখে দিয়েছেন অ্যাপ্রক্সিমেটলি তো এইটা দিয়ে সে বেশ ভালো দূর পর্যন্ত দেখতে পারে ভেড়া বকরির চেয়ে অনেক দূর পর্যন্ত দেখতে পারে তার উপরে ইন্টেলিজেন্স দিছে আল্লাহ তালা দিমাগ দিছেন আল্লাহ তালা মানুষকে সে উঁচু কোনো একটা টিলার উপরে বসে তারপরে সে দূরের নাড়াচাড়া দেখে বুঝতে পারে কোথা থেকে কোন থ্রেডটা আসতেছে তো এইটা দেখে মানুষকে মানুষের বিচক্ষণতা যা দিয়ে দিয়েছে আল্লাহ তালা এইটা দিয়ে সে তার পশুগুলিকে হেফাজত করার চেষ্টা করে তো নবীদেরকে আল্লাহ তালা বিশেষ বিচক্ষণতা দান করেছেন আমরা আমাদের বুদ্ধিমত্তা দিয়ে আমাদের চোখ দিয়ে যতটুকু দেখতে পাই আল্লাহ তালা নবীদেরকে তার চেয়ে বেশি দেখার তৌফিক দান করেছেন এবং যার ফলে আল্লাহ তালার বিশেষ জ্ঞান দ্বারা নবীরা আখেরাত পর্যন্ত দেখতে পারেন পরবর্তীতে কি হচ্ছে আখেরাত আখেরাতের পরে কি কি আখেরাতের মধ্যে কি কি হবে এগুলি সম্পর্কে জানেন যার ফলে ওইগুলি দিয়ে আমাদেরকে হেফাজত করার চেষ্টা করেন নবীরা রসুসলামের একটা উদাহরণ আছে বলেছেন রসুসলাম সাহাবিদেরকে বলেছেন যে তোমাদের এবং আমার মধ্যে উদাহরণ হচ্ছে সেই সেই রকম যে তোমরা যখন রাতের বেলা কোনো প্রদীপ জ্বালানো হয় আর সেই প্রদীপের মধ্যে দূর থেকে মাক পোকামাকড়রা ঝাঁপিয়ে পড়ে আগুনের মধ্যে পোকামাকড় অনেক শর্ট সাইটেড হয় তাদের চোখ একদম অল্প দূরত্ব পর্যন্ত দেখতে পারে তো যখন দূরে আলো জ্বলে আলোটাকে আগুন নাকি এটা তারা বুঝতে পারে না শুধু একটা সোর্স বুঝতে পারে ব্লার থাকে তো ওই সোর্সের দিকে আগে থাকে আলোর আলোর দিকে আগে থাকে এবং একটা সময় আগুনের মধ্যে ঝাঁপায় পড়ে তারা বুঝতেই পারে না যে এটা তাদের জীবনকে ধ্বংস করে দিবে এবং আমরা ওই রাতের বেলা প্রদীপ জ্বালালে দূর থেকে শুনতে পাই বাতি জ্বালালে দূর থেকে শুনতে পাই পাট পাট শব্দ হয় এগুলি আসলে এক একটা প্রাণীর পুড়ে যাওয়ার শব্দ এক একটা পোকামাকড়ের পুড়ে যাওয়ার শব্দ তো রসুলাম বলে বলেন যে তোমাদের এবং আমার মধ্যেকার উদাহরণ হচ্ছে এরকম যে তোমরা আগুনের দিকে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছো যেমনটা পোকামাকড় আগুনের দিকে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে আর আমি তোমাদের পিছন থেকে কাপড় চোপড় টেনে ধরে তোমাদেরকে জাহান্নাম থেকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছি এবং তোমরা আমার কাছ থেকে নিজেদেরকে ছুটায় নেওয়ার চেষ্টা করতেছো তো আমার আর তোমাদের মধ্যেকার তফাত হচ্ছে এরকম তো আসলাম জানেন সামনে কি হচ্ছে এবং নবীরা জানতেন সামনে কি হচ্ছে এই জন্য নবীরা উম্মাকে তারা তাদের অধীনস্থ যে উম্মা ছিলেন তাদেরকে হেফাজত করার জন্য কখনো কখনো স্ট্রেট ফরওয়ার্ড মেসেজ দিতেন একদম মানে স্পষ্ট মেসেজ দিতেন অনেক ঘোরালো প্যাচালো অনেক সফিস্টিকেটেড অনেক জটিল শব্দ ব্যবহার করতেন না সরাসরি কথা বলতেন একটা এক্সাম্পল দেওয়া যায় কোনো একজন অন্ধ ব্যক্তি কোনো একটা গর্তের সামনে বসে দাঁড়িয়ে আছে পাহাড়ের কোনো একটা গর্তের সামনে দাঁড়িয়ে আছে এবং সে সামনে আগাচ্ছে এই অবস্থায় আমি বা আপনি যদি এখানে থাকি আমরা কি করব। মাত্র একটা বা দুইটা কদম দিলেই ওই অন্ধ ব্যক্তি গর্তে পড়ে যাবে ওই অবস্থায় আমি কি করব। ওই অবস্থায় কি আমি তার সাথে অনেক তাত্ত্বিক দার্শনিক তর্ক বিতর্কে চলে যাব তাত্ত্বিক দার্শনিক কোনো বক্তব্য মানে বয়ানের মধ্যে চলে যাব নাকি আমি জাম্প করব চিৎকার করব এবং তাকে আঁকড়ে ধরার চেষ্টা করব অথবা বলবো যে সাবধান থেমে যান কোনো একটা স্ট্রেইট ফরওয়ার্ড মেসেজ এইটাই দিব এইটাই হচ্ছে বুদ্ধিমত্তা তো নবীরা সবসময় নবীদের দাওয়াত ছিল একদম স্ট্রেইট ফরওয়ার্ড সহজ এবং সহজবোধ্য সব ধরনের মানুষরা বুঝবেন এবং এই দাওয়াতের মধ্যে কোনো ঘুরপাক নেই পেঁচানো কথা নেই সহজ কথা যেটা খুব সাধারণ মানুষ থেকে শুরু করে একদম বুদ্ধিমত্তার দিক থেকে অনেক উঁচু শ্রেণীর লোকরাও সহজভাবে বুঝতে পারে তো রসুল ইসলাম একবার মিম্বারে দাঁড়িয়ে বল বলছিলেন আনজার তুকুমুন্নার আনজার তুকুমুন্নার আনজার তুকুমুন্নার এত বেশি বলতেছিলেন যে জোরে বলছিলেন যে মসজিদের বাইরে বাজার থেকে মানুষ ইসলামের এই সব কথা শুনছিলেন মানে কি আমি তোমাদেরকে আগুনের ব্যাপারে সতর্ক করছি আমি তোমাদেরকে আগুনের ব্যাপারে সতর্ক করছি আমি তোমাদেরকে আগুনের ব্যাপারে সতর্ক করছি সাবধান হয়ে যাও জাহান নামের আগুন থেকে সাবধান হয়ে যাও জাহান নামের আগুন থেকে এটাকে আপনি বাংলা ভাষায় যেভাবে অনুবাদ করতে চান তো এইটা হচ্ছে ইসলাম থেকে শুরু করে সমস্ত নবীদের দূরদর্শিতার কারণে উম্মাকে হেফাজত করার চেষ্টা করা এবং কখনো কখনো তার মেষ পালক মেষকে আঘাত করে হয়তো খুব জোরে আঘাত করা সম্ভব না কারণ এত দুর্বল একে খুব জোরে আঘাত করা যায় না কিন্তু হালকা আঘাত করেন যাতে সে পালের সাথে থাকে এবং কোনো রকম দূরে না চলে যায় তো এই জন্য আল্লাহ তালা এই দূরদর্শিতা এবং দূরদর্শিতাকে ব্যবহার করার প্রক্রিয়া এবং প্রয়োগিক যে ব্যবস্থাপনা এইটাকে শেখানোর জন্য আল্লাহ তালা বেশিরভাগ নবী সমস্ত নবী আল ইসলামদেরকে মেষ পালনার দায়িত্ব দান করেছেন আরেকটা হচ্ছে সিম্পলিসিটি সারল্য বা সাদামাটা সাদামাটা জীবন প্রত্যেক নবীর জীবন ছিল সাদামাটা এমনকি ইউসুফ আল ইসলাম যিনি পরবর্তীতে আজিজুল মিসর এর দায়িত্ব পান অর্থাৎ প্রাইম মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রী মিশরের প্রধানমন্ত্রী হন তারপরে দাউদ আল ইসলাম যিনি কিং ছিলেন রাজা ছিলেন সোলাইমান আল ইসলাম বাদশাহ ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় বাদশাহ সোলাইমান ইসলাম এত বড় বাদশাহ বাদশাহী আল্লাহ তালা আর কাউকে দিবেন না কেমন পর্যন্ত আর কাউকে দিবেন না এটা আল্লাহ তালার কাছে ইসুর সোলাইম আসলাম চেয়েছেন আল্লাহ তালা দান করেছেন তো এত বড় বাদশাহী থাকা সত্ত্বেও তাদের জীবন ছিল খুবই সিম্পল পোশাক আশাক চলা চাল চলন খাওয়া খাদ্য এবং সাধারণ ছিল এই সাদামাটা জীবনের মধ্যে আসার জন্য মেষ পালনের চেয়ে বড় আর কোনো ট্রেনিং হতেই পারে না আমরা যদি আজকে চেষ্টাও করি যে আমি তিরিশটা মেষকে চড়াবো তো এই তিরিশটা মেষকে চড়ানোর জন্য যে অঞ্চলে আমার যেতে হবে সেই অঞ্চলে আমি আমার লেমোজিনকে নিয়ে যেতে পারছি না আমি আমার ফ্রিজ এয়ার কন্ডিশন এগুলি নিতে পারছি না অর্থাৎ আমি আমার জীবনের শুধু ন্যূনতম যে প্রয়োজনগুলি আছে এই প্রয়োজন মেটানোর জিনিসগুলি শুধু নিয়ে যেতে পারবো খুব বিলাসবহুল জীবন আমার পক্ষে করা সম্ভব না এবং যখন আমি মেষ পালনের জন্য জমিনে থাকব তখন ঝড় বৃষ্টি সব কিছু আমাকে সামনাসামনি করতে হবে এবং এটার জন্য বড় বড় প্রাসাদও আমি নিয়ে যেতে পারছি না তো এইটাতে হয় কি মানুষের মধ্যে সিম্প্লিসিটি তৈরি হয় সারল্য তৈরি হয় সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত হওয়া তৈরি হয় এবং রসুসলাম থেকে শুরু করে সমস্ত নবী ইসলামরা তাদের অঞ্চল থেকে হিজরত করেছেন নিজের অঞ্চল ছেড়ে অন্য অঞ্চলে গেছেন অন্য মানুষের সাথে চলেছেন অন্য রকম অবস্থা দেখেছেন অন্য রকম প্রাকৃতিক অবস্থা সোশ্যাল অবস্থা সামাজিক অবস্থা এগুলি দেখেছেন এবং এগুলির সাথে খাপ খাইয়ে চলার তাদের জন্য সহজ হয়েছে খোদ রসুল ইসলাম তাকে মক্কা থেকে মদিনায় চলে যেতে হয়েছে অথচ রসুল ইসলাম খুব ট্যুরিস্ট টাইপের লোক ছিলেন না যে খুব ঘুরে বেড়াতেন এরকম লোক ছিলেন না এবং রসুলাম নিজের মক্কা এলাকা থেকে খুব অল্প কিছু জায়গাতেই গেছেন সিরিয়াতে গিয়েছিলেন এবং খুব অল্প জায়গাতে গেছেন খুব বেশি দূরে রসুলাম যাননি কিন্তু তাকে পুরা অঞ্চল ছেড়ে দিয়ে মক্কা থেকে মদিনা চলে এসে তো আসতে হয়েছে এবং মদিনার মানুষের সাথে জীবনযাপন করতে হয়েছে তাকে মদিনা থেকে পরে বিভিন্ন জায়গায় যুদ্ধের জন্য তাকে যেতে হয়েছে এবং সেই অঞ্চলগুলি এবং সেই অবস্থাগুলিকে কি বলে খাপ খাইয়ে চলতে হয়েছে এবং মুসা আল ইসলামের ক্ষেত্রেও তাই ইব্রাহিম ইসলামের ক্ষেত্রেও তাই পুরা জীবনটাই তাদের ছিল অন দ্য মুভ তারা ইয়ার মধ্যে ছিলেন চলমান জীবনের মধ্যে ছিলেন নকল বলেন ইন্তেকাল নকল নকল নকল মানে হচ্ছে কি যে বেরিয়ে যায় মুভ করে এক জায়গায় মাইগ্রেট করে তো তারা নকল হারকাতের উপরে ছিলেন তো এই অবস্থায় থাকাটা তখন সহজ হয় যখন মানুষ মানুষের অবস্থানকে পরিবর্তন করে এবং সাদামাটা জীবনের মধ্যে চলে অভ্যস্ত হয় আমি নিজে বিভিন্ন ট্যুরিস্টকে দেখেছি বিভিন্ন দেশের ট্যুরিস্টকে দেখেছি ইটালিয়ান একটা ট্যুরিস্টকে আমি দেখেছি ইন্ডিয়াতে সে খালি পায়ে হাঁটতো পায়ের মধ্যে অনেক ব্রেসলেট সে খালি পায়ে আমরা একসাথে প্রায় দিল্লি পর্যন্ত একসাথে সফর করেছি আমি তাকে জিজ্ঞেস করলাম তার জীবনটাকে বোঝার চেষ্টা করলাম ইটালিয়ান ছেলে তো সে বলল যে আমি বছরের এই কয়েকটা মাস ঘুরে বেড়াই এবং তার কাছে দেখলাম খুবই সামান্য একটা চামড়ার কাপড়ের ব্যাগ সরি কাপড়ের ব্যাগ ছিল এবং কাপড়ের ব্যাগের মধ্যে সাদামাটা কিছু জিনিসপত্র আর জরুরি জিনিসপত্র পাসপোর্ট টাসপোর্টের জন্য একটা ওয়েস্ট পস ছিল তার কাছে বাকি সব কিছু তার সাথে আর কিছুই নেই খুবই সিম্পল তাই আমি বললাম যে আচ্ছা তোমার কাছে এখন টাকা লাগলে কি করবা তো টাকা লাগলে আমি এখানে একটা রেস্টুরেন্টে ঢুকে যাব ঢুকে গিয়ে আমি তাদের প্লেট প্লেট ধুয়ে দিব বেলা খাওয়ার তোমার হয়ে যাবে অ্যামেজিং তো ট্যুরিস্টদের দেখছি আমি একজন ট্যুরিস্টকে দেখেছি হচ্ছে আইরিশ ট্যুরিস্ট একজনকে দেখেছি হচ্ছে বলিভিয়ান বলিভিয়ান একজন ট্যুরিস্টকে আমি দেখেছি সে প্রায় একটা মাস একটা ফাইভ স্টার হোটেলের five star five star hotel ছিল না এটা কোনো একটা স্টার হবে আর কি ওই স্টার হোটেলের মধ্যে চাকরি করতো এবং আমার সাথে পরিচয় হয় তো সে আমাকে বলেছে আমি বললাম যে তুমি এখানে কী করতেছো যে আসলে আমি আইস কি ট্রেনিং দেই স্কুলে এবং ওইটার স্যালারি অনেক ভালো তো ওইটা দিয়ে কিন্তু ওইটা হচ্ছে মাসে বছরে মাত্র তিনটা মাস আমি করতে পারি ওই সময় স্নোটা এখানে ভালো থাকে তার বাকি সময়টা আমি সারা দুনিয়া ঘুরে বেড়াই স্পেশালি এই অঞ্চলগুলিতে ঘুরে বেড়াই তো আমি বললাম যে তো ঘুরে বেড়াতে গেলে তোমার ওই এক্সপেন্সে হয়ে যায় অত টাকায় হয়ে যায় হ্যাঁ হয়ে যায় কিন্তু মাঝে মাঝে আমি বিপদে পড়ে যাই যেমন এখন আমার টাকা শেষ এখন আমি কি করব এখন আমি একটা মাস এখানে ডিউটি দিতেছি ডিউটি দিয়ে কমসে কম এক মাসের খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে আর কিছু টাকা জমবে যে টাকা দিয়ে আমি পরের স্টেশনে চলে যাব তো আমি যতজন ট্যুরিস্টকে দেখেছি আমার জীবনে আলহামদুলিল্লাহ যতজনকে দেখেছি প্রত্যেককে দেখেছি তাদের সাথে একদম মানে পোর্টেবল এবং তাদের সাথে সিম্পল লাইফ লাইফে কোনো জটিলতা কিছু নেই এবং অনেক কিছু নিয়ে তারা মুভ করে না তো যারা রাখাল তাদেরকেও ঠিক এইভাবেই থাকতে হয় যে একদম সাথে কোনো কিছু নেই যত হালকা হওয়া যায় তো এইটা হালকা হওয়ার জন্য একটা উত্তম প্রক্রিয়া রাখাল আল্লাহ তালা এইটা সবচেয়ে বেস্ট প্রসেস হিসাবে নবীদের জন্য বাছাই করেছেন আরেকটা হচ্ছে আল্লাহ তালার কুদরতের কাছাকাছি থাকা আমরা আমরা এখন যে জামানা পার করতেছি এইটা হচ্ছে দ্য এজ অফ কনক্রিট কৃত্রিম একটা জামানা এবং কংক্রিটের একটা জামানা আমরা আমি কিছুদিন আগে আমার এক ভাইয়ের নখ নখ কেটে কেটে একটা ডিব্বার মধ্যে সে জমা করতো কারণ এগুলিকে দাফন করবে দাফন করার জন্য তো ঘরের সব বাচ্চা বাচ্চা স্ত্রী যারা যারা এই নখ কাটে ওই ডিব্বার মধ্যে রেখে দেয় একটা সময় পেলে আমি পানিতে ফেলে দিব অথবা দাফন করে ফেলবো মজার ব্যাপার হচ্ছে ঢাকা শহরে ঢাকার কথা বলতেছে ঢাকা শহরের মধ্যে ওই সময় আমি ওই এলাকাতে দাফন করার মতো মাটি খুঁজে পাইনি এটা আপনাদের কাছে খুব বেশি জটিল মনে হতে পারে কিন্তু চেষ্টা করে দেখেন তো এটা হচ্ছে ঢাকার অবস্থা ঢাকার অবস্থা আর যেগুলি আরও উন্নত বিশ্ব কথা যদি চিন্তা করে দেখেন আরও উন্নত জায়গা যেখানে আসলে কনক্রিট ছাড়া মাটি খুঁজে পাওয়াটা ডিফিকাল্ট তো আমরা এখন কৃত্রিম এক জামানায় পার করতেছি কৃত্রিম এক জগতের ভিতর দিয়ে পার করতে চলে যাচ্ছি এই কৃত্রিম জগৎ আমাদেরকে কৃত্রিমতা শেখাচ্ছে এবং এগুলির প্রভাব আমাদের মধ্যে আছে আমরা কাকে হাই বলতে হবে কাকে হ্যালো বলতে হবে কিভাবে বলতে হবে কিভাবে বললে সে কনভিন্সড হয় এইটার দিকে আমরা সবসময় ইমিটেট করার চেষ্টা করি এবং আমাদের জীবনে জড়তা এবং জড় অভিনয় যতটা বেশি আছে আমরা কৃত্রিমতা থেকে বেরিয়ে আমাদের একদম প্রাক মানে কি বলে একদম মূল আচরণ আমাদের যে সাবলীল আচরণ এইটা আমরা আমাদের মধ্যে থেকে কোথায় যেন হারিয়ে যাচ্ছে তো যারা যে যত বেশি প্রকৃতির কাছে থাকবে আমরা প্রকৃতির অংশ এই মাটি এই পাহাড় জমিন থেকে শুরু করে আমরা এগুলির অংশ যারা আপনারা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেছেন তারা জানেন যে আমার বডিতে যে আয়রন আমার বডিতে যে আয়রন আছে এই আয়রন কোথা থেকে এসছে এই আয়রন তৈরি হওয়ার জন্য যে টেম্পারেচার দরকার যে টেম্পারেচার এই টেম্পারেচার ওয়ার্ল্ডের কোথাও নেই পৃথিবীর কোথাও নেই এই টেম্পারেচার একটা ইয়া থেকে পার্টিকেল আয়রন তৈরি হওয়ার যে পার্টিকেল এই পার্টিকেল তৈরি হওয়ার জন্য যে টেম্পারেচারটা দরকার ওইটা সূর্যের একদম কোর এরিয়াতে আছে অথবা কোনো সুপারনোভা হইলে প্রচণ্ড টেম্পারেচার হয় সেই টেম্পারেচার মধ্যে আছে টেম্পারেচার হইলেই তখন এই পার্টিকেলটা তৈরি হয় যেটা থেকে আমরা আয়রন পাই তো এই পার্টিকেলটা কোথায় তৈরি হয়েছে এবং সেই পার্টিকেল ছড়ায় এটা এখন আমার শরীরে এবং আমার শরীরে যে খাবারগুলি আসতেছে সেগুলি কোনো না কোনো গাছের মধ্যে এখন ঝুলে আছে সেইটা আমার শরীরে আসতেছে এবং আমার শরীর থেকে এটা মাটিতে আবার চলে যেতেছে এবং আমি যখন মাটিতে মিলিয়ে যাব তো we are part of this creation এবং এই ক্রিয়েশনের ব্যাপারে আমরা যত কাছে থাকবো আমরা এটার সাথে কৃত্রিমতা বর্জিত হব ইনশাল্লাহ এবং প্রাকৃতিক হব যার ফলে আল্লাহ তালা কোরআনের মধ্যে বারবার সূর্যের কথা বলেছেন চন্দ্রের কথা বলেছেন তারকারাজির কথা বলেছেন আকাশের কথা বলেছেন পাহাড়ের কথা বলেছেন সমুদ্রের কথা বলেছেন এবং আমাদেরকে বারবার প্রকৃতির দিকে ফিরিয়ে নিয়ে এসেছেন কারণ কি কারণ হচ্ছে এই পুরা কায়নাত এই পুরা সৃষ্টি জগৎ এই সব কিছু আল্লাহ তালার কুদরতের নিশানি অর্থাৎ এগুলি হচ্ছে আল্লাহ তালার যোগ্যতার চিহ্ন এগুলি আল্লাহ তালার যোগ্যতার চিহ্ন তো আল্লাহ তালাকে চেনার জন্য আল্লাহ তালা কুদরতের দিকে বারবার আমাদেরকে ইশারা করতে বলেছেন যে দেখো এইটা দেখো তুমি কি এটা দেখতে পাও তুমি কি ওইটা দেখতে পাও আল্লাহ তালা বারবার আমাদেরকে প্রকৃতির দিকে ইশারা করেছেন যাতে প্রকৃতির দিকে আমরা ইশারা করি এবং নজর দেই এবং চিন্তা ভাবনা করি এবং আল্লাহ তালা এই প্রকৃতির মালিককে আমরা চিনে নিই এই জন্য রাখালরা বিশেষ করে ইয়ারা মেষপালকরা এরা প্রকৃতির খুব কাছে থাকে বৃষ্টি হয় একটা কাপড় দিয়ে বৃষ্টির মধ্যে ভিজতে থাকে তারপরে রৌদ্র থাকে প্রচণ্ড রৌদ্র এই রৌদ্রের মধ্যে তারা বসে থাকে এবং এই প্রকৃতির সাথে তাদের একটা টিউন হয়ে যায় একাত্ম একাত্ম একটা অবস্থা তৈরি হয় তো এইটা অনেক বেশি উপযোগী নবী হওয়ার জন্য অনেক বেশি উপযোগী যে সে প্রকৃতির সাথে মিশে থাকবে এবং ডাউন টু দ্য আর্থ বিনয়ী হবে এবং তার মধ্যে কৃত্রিমতা থাকবে না এটা নবী হওয়ার জন্য একটা শর্ত নবী হওয়ার জন্য না নবীদের প্রত্যেকের একটা বৈশিষ্ট্য এবং একজন ভালো দায়ী হওয়ার জন্য এটা একটা শর্ত যে আমরা অনেক বেশি প্রকৃতির কাছে থাকবো এবং আমরা অনেক বেশি অকৃত্রিম হব কৃত্রিমতা বর্জিত হব এই জন্য আল্লাহ তালা নবীদেরকে নবীদেরকে মেষ পালক হিসাবে দায়িত্ব দিয়ে ট্রেনিং করেছেন আচ্ছা এবার প্রশ্ন আসে যে মেষ পালক কেন রয়াল গানাম কেন উট পালক তো হতে পারতেন অথবা গরু গরুর রাখাল হতে পারতেন কাউ বয় হ্যাঁ অথবা ঘোড়ার ইয়া হতে পারতেন পালক হতে পারতেন এই সব না হয়ে কেন রয়াল গানাম মেষ পালক তো কেউ কেউ বলতে পারেন যে না আরবরা তো গরু পালে না হ্যাঁ আরবরা গরু পালে না কিন্তু আরবরা তো উট পালে অথচ রসুল ইসলাম উট পালক ছিলেন না এবং কোনো নবী উট পালক ছিলেন না ইসলামের জামানায় আরবরা ঘোড়া পালতেন ইসলাম ঘোড়া পালক ছিলেন না এবং অন্য নবীরাও ঘোড়া পালক ছিলেন না হ্যাঁ ঘোড়ার প্রতি ভালোবাসা ছিল ঘোড়া পালতেন কিন্তু ঘোড়া পালা এক জিনিস আর ঘোড়াকে ফার্মিং করা অর্থাৎ ঘোড়াকে ঘোড়ার রক্ষণাবেক্ষণের অর্থাৎ ঘোড়ার রাখাল হওয়া যেটাকে আমি বলতে পারি আমি জানি না শব্দটা ঠিক হলো কিনা এর এইটা হওয়া এটা ডিফারেন্ট জিনিস একটা ঘোড়া আমি পালতে পারি যেমন আমরা পেট অর্থাৎ বেড়াল পালি গরু পালি ছাগল পালি কিন্তু আমরা ঠিক রাখাল এটাকে রাখাল বলে না যে বহু গরুকে একসাথে পালে যে অনেক ছাগলকে একসাথে পালে তাকে রাখাল বলে তো রসুলাম কখনও উট পালক ছিলেন না রসুলাম কখনো ঘোড়া পালক ছিলেন না রসুলামের রসুলামের গাধা ছিলেন রসুলামের অধীনে তো রসুলাম গাধা পালকও ছিলেন না রসুলাম ছিলেন মেষ পালক এবং সমস্ত নবীরা মেষ পালক ছিলেন কারণ কি কারণ হচ্ছে আমাদের প্রফেশন আমাদের পেশা আমাদের ক্যারেক্টারিস্টিক্স আমাদের বৈশিষ্ট্য আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে প্রভাব ফেলে এবং আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যও আমাদের পেশার মধ্যে প্রভাব ফেলে আপনারা যদি দেখেন যে কোরবানি ঈদের সময় আমরা তো ঢাকায় যারা থাকি তারা জানি যে কোরবানি ঈদের সময় প্রচুর গরু আসে ঢাকা শহরে গরু দেখতে আমরা রাস্তায় বেরিয়ে পড়ি রাস্তায় দেখি প্রচুর গরু আসে এবং আমরা দেখি রাখালরা বা যে লোকরা গরুগুলি নিয়ে আসে গরুকে কি বেদমভাবে পিটা দেয় বাড়ি দেয় আঘাত করে দেখছেন না আপনারা প্রায় দেখছেন কিন্তু আপনারা কি কখনো দেখেছেন যে কোনো রাখাল তার বকরিকে বাড়ি দিতে আমি কখনো দেখিনি কারণ এটা করেও না কারণ হচ্ছে যারা উট পালে জয়সালমের থেকে শুরু করে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের এই অঞ্চলগুলিতে অথবা পাকিস্তানে অথবা বিভিন্ন জায়গাতে যেখানে উট আমাদের কাছাকাছি অঞ্চলের কথা বলছি আর কি এইখানে যারা উট পালে তাদেরকে দেখার সৌভাগ্য আমার হয়েছে তো এদেরকে আমি দেখেছি একটু রূঢ় আচরণ করে এরা একটু নিষ্ঠুর প্রকৃতির এবং তারাও যখন উটকে আঘাত করে উটকে প্রচণ্ডভাবে আঘাত করে এর একটা কারণ হচ্ছে উট খুব অ্যারোগেন্ট প্রাণী খুবই দাম্ভিক প্রাণী উটকে যদি প্রচণ্ড শক্তি দিয়ে জয় না করা হয় তাহলে উট আপনার থেকে বেনিফিট নেওয়ার চেষ্টা করবে উট আপনার থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করবে আপনাকে পেরেশান করার চেষ্টা করবে সেই জন্য উট পালকরা প্রচণ্ডভাবে উটকে আঘাত করে শক্তি দিয়ে তার এরোগেন্সকে তার অহংকারকে দমন করার চেষ্টা করে এবং উট ভয় ভয় থাকে এবং গরুকে প্রচণ্ডভাবে আঘাত না করলে ঠিক ওই আউটপুটটা পাওয়া যাবে না কিন্তু ছাগলকে বকরিকে কেউভাবে আঘাত করে না কারণ ছাগল তেরিং বিরিং করে ছাগল এদিক সেদিক করে কিন্তু ছাগলকে এই আঘাত করলে ছাগল মারাই যাবে তো আল্লাহ তালা এমন এক প্রাণীর রাখাল হিসাবে নবীদেরকে বাছাই করেছেন যারা এই এদের যন্ত্রণা ভোগ করবে কিন্তু এদেরকে কোনো রকম যন্ত্রণা দিবে না এবং এদেরকে যন্ত্রণা দেওয়ার মতো মানুষও খুব দুর্বল মানুষকে যদি নবীরা খুব কঠিন করে দিতেন তবে মানুষের জন্য এটা নবীদেরকে অনুসরণ করা অনেক কঠিন হতো আর মানুষের যন্ত্রণাগুলি নবীরা সহ্য করেছেন কিন্তু মানুষদেরকে ওইভাবে যন্ত্রণা দেননি এই সমস্ত যন্ত্রণাগুলি নবীরা গ্রহণ করেছেন এই জন্য নবীদেরকে আল্লাহ তালা উট পালক করেননি উট পালক করলে অনেক কঠোর হতে হতো তারপরে ঘোড়া পালন করলে গরু পালন করলে যে এক একটা পেশার সাথে এক একটা বৈশিষ্ট্য আছে যেটা ব্যক্তিত্বর মধ্যে প্রভাব ফেলে একজন ডাক্তার তার ব্যক্তিত্ব একজন ইঞ্জিনিয়ার তার ব্যক্তিত্ব একজন প্রফেসর তার ব্যক্তিত্বের মধ্যে পরিপূর্ণ আলাদা আলাদা ব্যক্তিত্ব আপনি বুঝতে পারবেন একজন শিক্ষক সে অনেক সিনিয়রের সাথে কথা বলতেছে অথচ সিনিয়রকে তার সঙ্গীকেও সে এমনভাবে ট্রিট করতেছে যেন সে তার ছাত্র যত প্রফেসর আছে ইউনিভার্সিটির প্রফেসর আপনারা দেখবেন যে তাদের ভাষা ভাব ভঙ্গি এগুলির মধ্যে অনেক বেশি মার্জিত এবং উন্নত শব্দচয়ন এইটা তাদের মধ্যে দেখা যায় আবার যারা লেখক সাহিত্যিক তাদের মধ্যে আরেক রকম আচরণ দেখা যায় তো এইটা তাদের পেশা তাদের ব্যক্তিত্বের মধ্যে এটা প্রভাব বিস্তার করেছে এইরকমভাবে মেষ পালকের উপরে তার ব্যক্তিত্ব ব্যক্তিত্বের উপরে মেষ পালকের উপর তার পেশার প্রভাব পড়েছে এবং গরু রাখালের গরুর রাখাল এবং উটের রাখাল এদের উপরেও এইটার প্রভাব পড়ে তো আল্লাহ তালা বাছাই করেছেন সর্বোৎকৃষ্ট বাছাই যে ব্যক্তিত্বটা দরকার যে নমনীয়তাটা দরকার যে দরদটা দরকার আপনি একটা ছাগলকে খুব জোরে আঘাত করবেন না যতই ছাগল আপনার কথা অবাধ্য করুক অবাধ্য হোক এইটাকে আপনি চেষ্টা করবেন যে ওকে ঠিক আছে আর ও দুষ্টাইম করতেছে কতক্ষণ পরে ওকে ধরতে পারলে আমি আস্তে করে নিয়ে আসবো ধরতে পারার পরেও কিন্তু তাকে শাস্তি দেওয়া হয় না তাকে নিয়ে আসার চেষ্টা করা এটা হলো ফিলিংস ফেলো ফিলিংস এবং দরদ তার সঙ্গীদের ব্যাপারে তো নবীদের জন্য এটা একটা চূড়ান্ত প্রয়োজনীয় বৈশিষ্ট্য তো আল্লাহ তালা এই বৈশিষ্ট্য তাদেরকে মেষ পালনের মাধ্যমে দান করেছেন আলহামদুলিল্লাহ এবং নবীরা এই ব্যাপারে তাদের উম্মাকে সতর্ক করেছেন মেষ পালকের ব্যাপারে মেষ পালকরা চেষ্টা করে তাদের পুরা মেষগুলিকে এক জায়গায় রাখা দলবদ্ধ করে রাখা কারণ নেকড়েরা পুরো দলের উপরে কখনো আক্রমণ চালায় না দল থেকে যারা একটু দূরে আছে তাকে আক্রমণ চালায় এই জন্য পুরো উম্মাকেও রসুল আসলাম থেকে শুরু করে সমস্ত নবীরা চেষ্টা করেছেন দলের মধ্যে রাখার যাতে দল থেকে বাইরে গেলে শয়তান ছৌ মেরে না নিয়ে যেতে পারে এরকম অনেক থ্রেট থেকে উম্মাকে বাঁচানোর জন্য নবীদের জন্য এই সিফারটা দরকার ছিল সুবান আল্লাহ বেহামদি সুবানক আল্লাহ বেহামদিকে আস্তাক অত বিলাইক